রসুলপুর ময়দানের তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও হালকায় জিকিরের আখেরি মোনাজাত পরিচালিত হচ্ছে আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমার আপনার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা তার পূর্বে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ তালিম করছেন রসুলপুরি হজরতের দুই চোখের এক চোখ বাংলাদেশ জামিয়াতুল সালেকিনের কেন্দ্রীয় নাজমে জমিয়ত আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটরি সাহেব আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটরি সাহেব ইসলামী মহাসম্মেলন এক্ষুনি সমাপ্তি ঘোষণা করবেন আমার আপনার প্রাণপ্রিয় হচ্ছে আসুন আগামী মাহফিল পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না এই পাগলদের সাথে হাত মিলিয়ে মনাজাতে শরীর হয়ে যায় হতে তো পারে এটাই আমার শেষ মোনাজাত হবে মুর্শিদের সাথে ফরিদপুরের মুন্সি লুৎফর রহমান মাসিক ইস্তেমায় এসে শেষবারের মতন মোসাফা করে বিদয় হয়ে ওই দিন তারার বেলা ওঠে নাই ওই রাত্রে ইন্তেকাল করছে আমারও তো এরকম হতে পারে মসজিদের ভিতরে সম্মুখে পিছনে যারা আসি মাদ্রাসার বারান্দায় বেডিং পত্র নিয়ে সম্মুখে আসি সবক বদলানো হবে সবাই সম্মুখের দিকে এগিয়ে আসি আমি কি কথা বলবো ভালোবাসা আদব মুর্শিদ তাসবের ময়দানে এক নম্বর হইল মুর্শিদ সর্ব অবস্থায় তার দিকে চাইয়া থাকা মনের দেহের বাহ্যিক দেহের আদব মনেরও আদব মনের আদব হবে বেশি মুর্শিদকে ভালোবাসা মুর্শিদ যেই জমিনে যেই জায়গায় আছেন সে জায়গাকেও ভালোবাসা আগে হইল রসুলপুরি তারপরে রসুলপুরির কারণে হইল রসুলপুর এর মর্যাদা এই রসুলপুর দেখেন যুগে যুগে কত আল্লাহর অলিরা আসছেন কেউ দুনিয়ায় নাই কেউ দুনিয়ায় নাই এমন একটা দিন আসবে যে মুর্শিদও থাকবে না তো কিন্তু আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ রব্বুল ইজাদ কিয়ামত পর্যন্ত এই রসুলপুরকে এরকম কবুল করে নেন এর জন্য দোয়া করতে হবে ফিকিরও করতে হবে আচ্ছা দেখেন আমি তো মরার সময় হয়ে গেছে তো এখন আমি যদি মারা যাই যদি এককভাবে আমার ছেলেরা ওই যে পল্লী গ্রামে মিলাদ মাহফিলের মধ্যে দোয়ার মাহফিল এরকম দোয়ার মাহফিল হবে আর আমি না থাকলেও এই রসুলপুর এই ময়দান এখানে যতদিন থাকবে আমি এর পার্সেন্টেজ এর শেয়ার কবরে শুয়ে থেকে পাইতে থাকব এই ময়দানে আমার জন্য দোয়াও হবে দোয়া যারা ঊর্ধ্বতন কর্মী যাদের বয়স বেশি হয়ে গেছে তারা এ ব্যাপারে ফিকির করা দরকার এক হইল রসুলপুর এই রসুলপুর মাদ্রাসায় দেখেন না আমার থাকার জায়গা চাপা চাপা হয়েছে তো বিল্ডিং আর একটা দরকার না ওইরকম তিনতলা বিল্ডিং আর একটা দরকার না কত টাকার দরকার এদিকে দোয়া করা ফিকির করা এই যে ঘাটলা বান্ধা এই যে সামিয়ানা পাল্টাইয়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আলহামদুলিল্লাহ বলে চটের সামিয়ানা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিন্তু মুর্শিদ তোর সিদ্ধান্ত নিয়েছেন আমরা তো নিয়েছি কিন্তু কথা হইল পকেটে হাত আপনাদের দেওয়া লাগবে আল্লাহর কাছে হাত পাতাও আপনাদের পাঠতে হবে এই যে পানি পড়ে চট টাঙাইলে পানি পড়ে না পলিথিন টাঙানো লাগবে না এ ব্যাপারে ফিকির করা হেকমতের সাথে ময়দানে কাজ করতে থাকি বাংলাদেশ সালে সালেকে এই আল্লাহর পথ হলো বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া এই যে কত সুন্দর সহজ বিজ্ঞান সম্মত আধুনিক স্বয়ং সম্পূর্ণ একটা সংগঠন এর মধ্য দিয়া একটা নিরক্ষর মানুষ সে এলেম শিখতে পারবে কোরআন সহি করতে পারবে তার আকায়ের দুরুস্ত করতে পারবে আমল করতে পারবে আল্লাহর অলি হয়ে কবরে যেতে পারবে তো আমরা মোহাব্বতের সাথে হেকমতের সাথে আল্লাহর বান্দাদেরকে ডাকি এই দেখেন কত এতে কাপ করি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশটা এতে কাপ হজরজি ছাড়াও আমি অনেক এতে কাপ করি বেশ কয়েকটা করি ওই এতে কাপ আর এই জায়গার এতে কাপ রায় তার দিন তো ভা ওই যে একটা দৃষ্টান্ত এই মূল যে পাওয়ার হাউস কারেন্টের বিদ্যুতে ওই জায়গার লোডশেডিং নাই ওই অফিসে সব সময় আলো জ্বলে আমাদের এখানে লোডশেডিং আছে এইখানে আসবেন এইখানে কোনো আল্লাহর রহমতের আল্লাহর এসকের কোনো লোডশেডিং নাই এই জায়গার এতে কাপ এই জায়গার মাসিক ইস্তেমা এ অনেক দামি মনে করতেছে যে আমি তো জোরে করে একটা সিক দিতে পারলাম না লাভ দিতে পারলাম না মোটেও না ওটা কোনো বিষয়ই না যারা মাজুর তাদের ধৈর্য নাই ওরকম লাফানো ওরকম চিল্লানো আমিও চিল্লাইছি আমার মতন দৌড়াই না এখনো আর কে এত দৌড়ান কেউ দৌড়াই না তো যে কথাটা বলতে চাচ্ছি আল্লাহর বান্দাদের জন্য ফিকির করি ভালোবাসা এই কর্মীদের মধ্যে অনেক জায়গায় দেখা যায় মোহাব্বত নাই এই জেলামি আরে জেলামি মুর্শিদ যারা জেলামির বানাইছে মুর্শিদের পরের সানি জেলামির সে মর্যাদা ইজ্জত সম্মান তার বেশি তো আবার হয়তো এমন জেলা আমির আছে কিনা জানে নাই এই যে ও এত দৌড়াইকে ও তো মানে আমার চাইতে বড় হয়ে গেল এগুলাও কপাল পোড়া এগুলাও কপাল পোড়া আনন্দ লাগবে আমার কাজ যদি আর একজন করে দেয় তাহলে আমার তো খুশির ব্যাপার আমার খুশির ব্যাপার কর্মী তৈরি করি মহল্লায় মহল্লায় যাই আমাদের জমি তো সালিকেনের সর্ব ক্ষমতা কেন্দ্রের হাতে আমিরুল উমার হাতে ন্যস্ত সাত নম্বর ধারায় ক উপধারায় সার্বিক সমস্ত ক্ষমতা আমিরুল উমার হাতে ন্যস্ত এরপরের স্থানীয় হইতেছে এককভাবে মহল্লা মহল্লা বা ইউনি এদের অনেক ক্ষমতা এই যারা বাস রিজার্ভ করে আসছে এই যে নেতৃত্ব যারা দিছে এরা এক নম্বর কর্মী এদের যে কত কষ্ট কয়টা লোক পইলে কম পইলে ভর্তুকি দেওয়া লাগে আবার বেশি হইলে পারে সাদে আটে না গালাগালি পারে এমনও কর্মী আছে যাদের খাড়া হয়ে আসা লাগে মানুষের গাল শোনা লাগে এটা সবচেয়ে কঠিন জিনিস এই কাজগুলোতে যারা করতেছে এরা এক নাম্বার কর্মী আমার কর্মীদের মধ্যে বিনা দাওয়াতে নিজস্ব ভাবে ফোন করে যোগাযোগ করে যারা মাসিক ইস্তেমায় কর্মী সম্মেলনে যায় এরা এক নাম্বার কর্মী আমি এক নাম্বার কর্মী হইতে পারতেছি না আমার সেই সময়ও নাই শক্তিও নাই শক্তিও নাই দাওয়াতের ভাষায় বসে থাকলে এ কাজ চলবে না আমার নিজেই যাইতে হবে মোবাইল করতে হবে সালাম দে মুসাফা কি ভাই তোমাদের হালকায় জিকির হয় না তো আমি সোমবারের দিন সন্ধ্যায় আসবনি কয়েকজন লোক ডাইকো আসিয়া কিছু তালিম করবো নি কিছু কথা বলবো নি একটু জিকির করবো নি কথা কি বুঝছেন এই ধরনের নিজে যারা আগাইয়া যায় নিজে যারা খাওয়ার চিন্তা করে না যারা মুসাফা হাতিয়ার খেয়াল করে না এরা হলো জমিয়ত সালেকিনের এক নাম্বার কর্মী তো এই আমলটা আমি পারতেছি না ওই ফোন করলে যে হুজুর অমুক দিন আসেন তো দাওয়াত দিলে শুনতে যায় আবার ওদের খাওয়ার ভরসায় যায় মোসাফার ব্যাপারে আলহামদুলিল্লাহ এই দরবার থেকে রসুলপুর থেকে আমি যে সমস্ত কিছু নিয়ামত পাইছি তার মধ্যে এটাও একটা আমাকে মোসাফা না করলে হাদিয়া না দিলে আমার মনের কোনো পরিবর্তন আসে না আমার কোন পরীক্ষা করে দেখেন আমাকে হাদিয়া না দিয়া পরীক্ষা করে দেখেন থাকলে দেবেন না থাকলে তো দেওয়া উচিত আমার দিতে পারি না আমিই তো আসামি তো আলহামদুলিল্লাহ আমরা সংগঠনের নিয়ম কানুন মানার চেষ্টা করি জেনে রাখেন বক্তা যারা আছেন ওলামা একরাম যারা বয়ান করেন আপনাদের বয়ান রিলি করে সাথে সাথে কেন্দ্রে শুনানের মতন লোক আমাদের তৈরি হয়েছে কে কি বয়ান করছে এগুলো রিলি করে মোবাইলের আধুনিক যুগ দেখেন যে সাথে সাথে আসতেছে কোন হুজুর নাজমে জমিয়াত ওই হ্যাঁ, নওগায় যাইয়া কি বয়ান করতেছে এগুলা কেন্দ্রে আসতেছে আমাদের কানে পৌঁছতেছে তো আমার কথা হলো অসুল মতো আমরা চলার চেষ্টা করি আল্লাহ রব্বুল ইজাত আমাকে আপনাকে সবাইকে অসুল মানার চেষ্টা করেন পরিশেষে আমার কথা হইতেছে আমার হায়াতের পুঁজি কিন্তু কতটুকু কার বাকি আছে বলা যায় না এই যুগে এই জামানায় আমার মুর্শিদ রসুলপুরি তার মতন এত বড় বাহারে ভাই যিনি অধিকাংশ সময় হালেকা অনেকে এই আমার ব্যক্তিগত আমল বর্তমানে যারা দেখবে এরা কপালপুরা আমি মাজুর আমার যে কত কষ্ট হয় আমার অজু করা আমি এ পর্যন্ত স্তেঞ্জা করি নেই বসে ইস্তেঞ্জা করতে কষ্ট শেষ রাত্রে ইস্তেঞ্জা করতে পারি না খারাপ হইয়া অজু করি সুননাথ অজুর সুননাথ ছুটে যায় নামাজের সুননাথ ছুটে যায় এগুলা যারা দেখবে এরা কপাল পোড়া কারণ আমি তো মাজুর বুড়ো মানুষের আমল দেখব না তো যে কথাটা আমি বলতেছিলাম কোন সময় মুর্শিদের কথা মুর্শিদের আচরণ আমার দিলে কবুল করতেছে না এই মনে করতে হবে এই সময় আমার কিছু অপারেশন হইতেছে আমি কিছু পাইতেছি পাইতেছি এই ডাক্তার যখন ওই যে যারা খাত না দেয় কি ব্যথা লাগে না ব্যথা লাগে না দেখছেন এটা সুন্নত আমল করে দিতেছে ব্যথা লাগে ওই যার খাত না দেয় ও কোনো সময়ই ওই খাতনা দিয়ে উনার পর খুশি থাকতে পারে না কথা কি বুঝছেন কিন্তু ওটা তো গেল দুনিয়ার একটা ব্যাপার এই যে নাপিতে যে সেলুনে চুল কাটে তাও তো অনেক সময় টান লাগে খোঁচা লাগে কথা বুঝছেন না তাছাড়া তোমার শূন্যতা দায় হয় না তো মুর্শিদ মানুষ তোমার যদি এই মনের সেবা মানুষ যে কত রকমের মানবীয় গুণ খাওয়া কম বেশি সাইজ মতো না কষা কথা হাঁটা চলা এই শান সহকার এই গরিবী হালাত এগুলা মানবীয় গুণ পৃথিবীতে এমন আল্লাহর অলি আছেন যারা সেরা ভাঙ্গা এরকম মানে সাধারণ পোশাকে ফাটা জুতা এরকম ব্যবহার করছেন কথা কি বুঝছে আবার আমি একটা কেতাবে দেখেছিলাম মৌলানা কারান মুক্ত আলী জৌনপুরি রহমাতুল্লাহ তার জীবনের একটা সময় কোন সময় যে রোমালটা ব্যবহার করেছিলেন সেই রোমালের নাম বারো হাজার রৌপ্য মুদ্রা একটা রোমালের দাম এখন তুমি কপাল পোড়াময় কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ মুরিদ হয়ে যদি কও দেখো তো দুনিয়ার মানুষ ভাত পায় না আর কি রুমাল মাথায় দিছে কথা কি বুঝছে তুমি কপাল পোড়া তুমি কপাল পোড়া এগুলা মানবীয় গুণ মানবীয় গুণ মানবীয় সেবা ছোটখাটো ইস্তেহাতে ভুল এগুলা বেলায়েতের জন্য মাসি খাতের জন্য কোন অন্তরায় না কথা কি বুঝছেন বরঞ্চ আরো আকায় দুরুস্ত হবে আমার মুর্শিদ মানুষ ভাইরা আমার মেজাজ অনেকে কয় যে এত মেজাজ হইল কে যদি তোমার সাহেব তোমার মুর্শিদের মেজাজ হয় তো মাইনা যদি তুমি নিতে পারো যাই না রেখো যে এর মধ্যেও কোন হেকমত তো আছে ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লাহ সাথে হাকিমুল্লাহ থানবী রহমাতুল্লাহ সর্বপ্রথম যে দিন সাক্ষাৎ করেন উনি সরবেকার ছাত্র রাত্রি আটটার দিকে উনি এত রাস্তা ক্লান্ত হয়ে উনি গেছেন দোষ করছে ভুল করেছে খাতেন যাই খবর দেয় যে হুজুর একটা লোক আইসে আপনার সাথে দেখা করবে উনি যাইয়া সালাম দিয়ে দাঁড়াইছে সালাম দিছে তুমি ওয়ালাইকুম আসসালাম বলা বাদ দিয়ে বড় বড় চোখ করে থানবীর দিকে চোখ করে বলতেছে কি হে তোমার নাম কি বাড়ি কোথায় কেন আইছো কি করো বলতেছে হজরত আমার নাম আশরাফ আলী হজরত আমি একজন সর্বেকার ছাত্র আমি হজরতের সাথে সাক্ষাতের জন্য আইছি খুব তো ছাত্র খুব তো লেখাপড়া করো এইটা কি একটা আসার সময় তোমার মানুষকে কষ্ট দাও তোমার দিলে আল্লাহর ভয় নাই তোমার পর আল্লাহর গজব নাজিব হইল না তোমাকে জমিন গিলে ফেলাইল না এত মেজাব মনে হইতেছে বদয়া কথা কি বুঝছেন কিন্তু সমস্ত ওলামা একরাম ঐক্যমত যে যিনি জবরদস্ত আল্লাহর অলি ফজলুর রহমান গঞ্জে মোরাদাবাদ এক মুড়িদ একদিন আসছেন আচ্ছা সন্ধ্যায় আসছেন সকালে আসছেন বিকালে যায় না দেখে বিকেলে আসছেন সকালে যায় না দেখে হাত ধরে হ্যাঁ অপদস্ত করে তাকে দরবার থেকে বাড়ি ফিরে দিছে হ্যাঁ তুমি কাই লেছো তুমি দুপুরে খাইছো রাইতে খাইছো আবার তুমি দুপুরে খাইবে খাইবে ভাড়াও আমার দরবার থেকে এইরকম আচরণ তবুও তার মুড়ি যারা তাকে চিনেছে তারা ছোট নাই এটা হলো মানবীয় গুণ এটা মানবীয় গুণ এটা বেলায়তের জন্য মাসিকাতের জন্য এটা অন্তরায় নয় এ সব কিছু দেখে শুনে জানিয়ে না রাখতো আল্লাহর অলিরা সুপরিকল্পিত ভাবে কোন কোন সময় কোন মেজাজ কোন কথা এরকম বলে থাকে পরীক্ষার জন্য ভিড় কমানোর জন্য ভিড় কমানোর জন্য আমার মুর্শিদ আমার জন্য দুনিয়ার মধ্যে সেরা সর্বসেরা বড় আল্লাহর অলি আমার মুর্শিদ আমার জন্য বিশ্বের সেরা কুতু আমার মুর্শিদ আমার কাছে হ্যাঁ, সেরা মুক্তি আমার মুর্শিদ আমার কাছে এই পৃথিবীর সমস্ত বক্তার চাইতে মুর্শিদের কথা যার ভালো না লাগবে সে মুরিদি হইতে পারে না সে মুরিদি হইতে পারে না জেনে রাখেন যে যারা বড় বড় মানুষ কোরবানির মধ্যে কোরবানির গরু দেখতে যায় অমুকে রে নাই তুরের অমুকে এক লক্ষ তো গরু কিনছে রে দেখে আসি কথা বুঝছে না এই অমুক জায়গায় এক বক্তা আইসে রে তার ভিজিট পঞ্চাশ হাজার চল একটু দেখে আসি কথা এই সমস্ত দরবারে যারা যায় এরা রসুলপুরের মুড়ি দিই না এরা রসুলপুরের মুড়ি দিই না ভাইয়ের আমার আমি আর কথা বাড়াবো না আমরণ সর্ব অবস্থায় আল্লাহর কাছে মুর্শিদের জন্য তার নেক হায়াতের জন্য দোয়া করতে হবে এবং এই মুর্শিদের যারা সুরী যারা সুরী এই দেখেন সর্বপ্রথম আমার মুখ দিয়ে মিটিং এ প্রস্তাব আসছে যে মৌলানা মুফতি শরীফ ইফতেখার উদ্দিনকে নায়বে মোহতামিম করা হোক আলহামদুলিল্লাহ বলেন আমার মুখ দিয়ে বের হয়েছে কারণ এমন একদিন আসবে যে মুর্শিদ থাকবে না আমিও থাকবো না কিন্তু এই স্টেজে যারা বসবে এরা দোয়া করতে থাকবে এইরকম নাদান অযোগ্য একজন নাজেম একজন জেলা আমির একজন থানা আমির একজন খলিফা ছিল রে সে আজকে নাই ওই যে দোয়া চলতেই থাকবে এটি এটি আমার বোনাস এটি আমার বড় পাওনা হজরতে হাজরিন বাংলাদেশ তবে তো জমিত লেকিনের পতাকা নিয়ে আল্লাহর পথ ভোলা বান্দাদের দারে দাঁড়ে ঘুরি হাবিব সাল্লাহ আলাই সাল্লামের দাওয়াত পদ্ধতি পরে দেখেন গোপনে গোপনে একা একা তারপরে রাস্তা ঘাটে জুলমাজাজ হাটে মেলায় এরকম দাওয়াত দেওয়া তারপরে পাহাড়ে উঠটা সবাই রে জমায়েত করে ভাষণ দেওয়া বিদায় হজে এবার লোক জমায়েত করে ভাষণ দেওয়া বর্তমান জামানার ইসলামী জাল সাজেগুলো হকানি ওলামা ইকরাম পীর মশাইকে এগুলা সুন্নাত তরিকা আমি যে কথা লিখনির মাধ্যমে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম পত্র লেখে লেখে বিভিন্ন দরবারে দাওয়াত দিচ্ছেন তারপরে তালিমের জন্য জামাত পাঠাইছেন দাওয়াতের জন্য দল পাঠাইছেন জামাত পাঠাইছেন হাবিব সাল্লাহ আলাইসাল্লামের এগুলা দাওয়াত পদ্ধতি কোরআন ও হাদিসের আলোকে বাংলাদেশ তো সালে কি যে কর্মসূচি কর্মপদ্ধতি ভাইয়ের আমার এর কর্মসূচি কর্মপদ্ধতি এটা কোরআন ও হাদিস যাচাই বাছাই করেই কোরআন হাদিস কোরআন ও হাদিস এজমা কিয়াসের উপর নির্ভর করে ভিত্তি করেই এর লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি পূরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ বলে এই যে কাশাবাতুল ওলামা বৈঠক আবার বিশ বছর পর আবার কালকে ডাকা হয়েছিল যুবক কর্মীরা ওলামা একরাম ডাকছিলেন তাও তো আট ভাগের এক ভাগও আসতে পারে নাই মসজিদ ভর্তি ওলামা একরাম এত ওলামা একরাম যেই দরবারে থাকে সেই দরবার কবুলিয়াতের আলামত আলহামদুলিল্লাহ বলে হজরতে হাজরিন এই দরবার জায়গার আল্লাহর কোনো অভাব নাই আল্লাহর কাছে জায়গার জন্য দরখাস্ত দেই পাগলেরা এদের বসার জায়গা নাই শোয়ার জায়গা নাই আমার আল্লাহর কাছে শেষ রাত্রে তাহাজ্যতের সময় আল্লাহর কাছে কাঁদবো আল্লাহ রব্বুল ইজাত যাতে আমাদের জায়গার ব্যবস্থা করে দেন আবার এই যে পুকুরের ঘাটলি চতুর্দিকে দরকার আল্লাহ এর ব্যবস্থা করে দেন ওই রকম তিনতলা বিল্ডিং আরো দরকার আমার আল্লাহ রব্বুল ইজাদ সব পারে এটা নিজেরাও হিম্মত করতে হবে পকেটে হাত দিতে হবে আবার চোখের পানি ফেলাই আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেই দিন আমরা এই দুনিয়ায় থাকবো না কবরের বাসিন্দা হব সেই দিনও যেন রসুলপুরের জুমার দিন জুমার নামাজের পরে যে একটু দোয়া হয় ওই দোয়া যাতে আমি সামিল হইতে পারি তো আসুন এক নাম্বার কথা হইল আমরা ভালোবাসি ভালোবাসা মোহাব্বত এই মোহাব্বত কিন্তু আল্লাহ রবুল ইজাদ সর্বপ্রথম এই মোহাব্বত সৃষ্টি করছেন আল্লাহর বান্দাদেরকে ভালোবাসি আমার মুর্শি কই মত করলে তো ঘৃণা করেন না সন্ত্রাসী চোর ডাকাত যারা আসে তওবা করার উদ্দেশ্যে মুর্শিদ তো তাদের সাথে মোসাফা করেন তাদের তো মাথায় হাত বুলায় তাদের তো ভালোবাসেন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় ওদেরকে ভালোবাসি হাজরতে একজন খুজলিওয়ালা কুত্তার চাইতে একটা সালেক নিজের নিকৃষ্ট মনে না করা পর্যন্ত সে মুড়ি না আমার আল্লাহ এমনকি মাদানী রহমাতুল্লাহ লিখেছেন গালেবান তালকিনে মুর্শিদের মধ্যে যে তুমি নিজেকে একজন ফিরিঙ্গি কাপের চাইতেও খারাপ মনে করো আর এত ভয় রাখো না জানি কোন সময় আমার পা ভিসলাইয়া শয়তান জাহান নামে লইয়া যায় আর ওরে আল্লাহ হেদায়ত দিয়ে ও আমার আগে বেহেসতে যায় হেদায়তের মালিক আমার আল্লাহ রব্বুল ইজা মানুষকে ভালোবাসার চেষ্টা করি আজকে একজন মৎখর এই তো আমার কাছে মোসফায় গেছিলেন একজন যে হুজুর নেশার অভ্যস্ত আছে দোয়া চাই দরবারে ওয়াদা করছি মুর্শিদের কাছে যাতে আমি নেশা ছাড়তে পারি ওকে উৎসাহ উদ্দীপনা দিছি আরো কয়েকটা কথা অভিজ্ঞতার আলোকে বলছি যতক্ষণ পর্যন্ত তুমি ছাড়তে পারবা না খারাপ কাজ নেকি ছাইড়ে দিও না অনেক কপাল পোড়া কর্মী আছে কর্মীদের খালি দোষটা দেখে তার সমালোচনা করে গুণ দেখতে হবে গুণ দেখার চেষ্টা করা লাগবে কেন আল্লাহর পথ ভোলা বান্দারা যখন খারাপ জায়গায় যায় তুমি সেখানে গেলে না আর সে মসজিদে আইসে জিকির আইসে তুমি তার অপদস্থ করতেছো তুই এই করলি ওই করলি এক মুসলমান আর এক মুসলমানের আয়না আমি মাঝে মধ্যে এই ব্যাখ্যাই দেই আয়না কেনে মানুষ দোষ ধরার জন্য গুণ দেখার জন্য আয়নায় দোষ ধরিয়া চোখের ইশারায় বলে দেয় যে নাজম সাহেব তোমার মোস্কাটা সাইজ হয় না তুমি বুড়ো মানুষ পান খাইছে পিক দাড়িতে লাগিয়ে রয়েছে তোমার টুপি উল্টা হয়েছে হ্যাঁ কথা কি বুঝছে এগুলা আয়নায় বলে কিন্তু চাষ তলে যাইয়া এ বদনাম করে না মানুষের কাছে বইলে আমাকে লজ্জা দেয় না এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না একজন আর একজনের যদি ভুল ধরেও আদবের সাথে নিরিবিলি আর কেউ থাকবে না তাও পরিবেশ পরিস্থিতি বুঝছে তোমার চাইতে যারা বড় আলেম তাদেরকে তুমি বলতে চাইও না এভাবে আমরা মানুষকে ভালোবাসার চেষ্টা করি আল্লাহর বান্দাদেরকে হেকমতের সাথে কাজ করি আর মানার চেষ্টা করি মুর্শিদের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে এতগুলা হর্ন ওই দোকানের কাছে যে হর্নটা আছে ওইটায় যদি গোবর লেগে থাকে ফাটা ফুটো হয় জং ধরা হয় তুমি যদি বলো যে ধুত এইটা শুনবোই না তুমিও কপাল পোড়া আরে ওটা ফাটা হইতে পারে ওটায় গোবর পাশায় লাগতে পারে কিন্তু ও মুর্শিদের কথাই সাপ্লাই দিতেছে স্টেজের থেকে ওদেরকে মনে করো যে ওরা মাইকের হর কথা কি বুঝছে আমরা ওর দিকে তাকাবো না তাকাবো ওর ভিতর থেকে কোন কথা বের হয় ওর দিকে তাকাবো আর দোয়া করতে থাকবো তো ভালোবাসার চেষ্টা করি পুরাতন কর্মী যারা এদেরকে ভালোবাসার চেষ্টা করি এই যে গত রাত্রে মৌলানা হাবিবুর রহমান শহীদ সেই যুবক মৌলানা হাতে যে দায়িত্ব ছেড়ে দিলেন এটা মহত্বের কাজ এটা হইল আখেরাতের জন্য এটা বিশেষ বৈশি মানে একটা উপকারী ব্যাপার কারণ এই মৌলানা খবিরুল ইসলাম যিনি থানা আমির হইলেন উনি ওনারে সম্মান না দিয়া পারবে ওনার জন্য দোয়া না করে পারবে রসুলপুরের স্টেজের থেকে এ না হাবিবুর রহমানকে কেউ ভুলে যেতে পারবে না দোয়া তার চলতেই থাকবে চলতেই থাকবে তো নিজের দায় দায়িত্ব ক্ষমতা আরেকজনের দিয়ে দেওয়া বা সুযোগ সুবিধা আরেকজনকে দেওয়া মোহাব্বত করা ভালোবাসা আল্লাহ রবুল ইজাত এ সমস্ত নেতৃত্বের গুণাবলী আমার কর্মীদের সবাইকে আল্লাহ রবুল ইজাত দান করেন এবং হজরতে হাজরিন আমি আর কথা বাড়াবো না শেষ কথা এইটাই আমি বলতে চাচ্ছি যে আমার মুর্শিদ রসুলপুরি এই ছয়চল্লিশ বছর ছত্রিশ বছর তিন মাস ছত্রিশ বছর তিন মাসের অভিজ্ঞতায় আমি অনেক অভিজ্ঞতা হাসিল করেছি যেগুলো এখনো বলি নাই এই শরীফ পরিবার থেকে এক সম্ভ্রান্ত বৃদ্ধা মহিলা পর্দার আড়াল থেকে বলেছিলেন এই যে আমার ছেলে যে এইরকম পীর হবে তার যে মুরিদ হবে আল্লাহ আমারে দেখাইছে আমি এক জায়গায় দাঁড়াইয়া দেখছি শেষের কিনারা দেখা যায় না এত মানুষ বলছে এই শোনা কথার এই লোক আমি এখনো দেখতে পাচ্ছি না এই যে স্টেজে বসে ওই তো রোড দেখা যায় কথা কি বুঝছে আল্লাহর ফজলে আমার দিলের মধ্যে বিশ্বাস এ দরবার আল্লাহ কবুল করেছেন তাছাড়া এই আমার মুর্শিদ শূন্য থেকে জিরোর থেকে আল্লাহ হিরো বানাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলে এই দরবার মুর্শিদের বাপে করে নাই মুর্শিদের ভাই করে নাই এটা আল্লাহর পক্ষ থেকে মুর্শিদের দ্বারায় এই দরবার আল্লাহ প্রতিষ্ঠা করেছে আমার মুর্শিদ জন্মগত ভাবে মায়ের পেটের থেকে আল্লাহ রলি আসুন এখনো যারা পিছনে আছি সন্মুখে আছি পিছনে যারা থাকবে এদেরকে সবক বাতানো হবে না আলহামদুলিল্লাহ আমরা সকলে সোবান খুলে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক যে এই ঐতিহাসিক তিন দিন ব্যাপী তাফসির কোরআন মাহফিল ও হালকা লিগের আখির বলা যাবেন আমার মতো আপনার মতো মানুষকে সামিল হওয়ার কৌফিক দান করবেন এই জন্য আবার দিন থেকে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু বলি আলহামদুলিল্লাহ আর একটু বলি আলহামদুলিল্লাহ আমার আপনার রাহবরের কামেল মুকম্মল মুর্শিদ আগমন করতেছেন মঞ্চে আমরা একটু সকলে স্বাগত জানাই চলিবে কারো আস্থা করলা কারো করিয়া বামের স্তরে আঙ্গুল নিচে কর এদিকে ধ্যান করিয়া চক্ষু বন্ধ করিয়া একশো আর সোহার আল্লাহ একশো আর আলহামদুলিল্লাহ একশো আল্লাহ আকবর পাঁচশো কমপক্ষে একশো বার লাই লাই এই সবাই আদায় করবেন মেয়েরা চুপে চুপে পুরুষরা মুক্তমা হয়ে যায় মোনাজাতে কান্না আসলে দুই নম্বর সবক পাবেন বসেন গত এক বছর যারা এক নম্বর সবকে ছিলাম তারা দাঁড়িয়ে দুই নম্বর সবক নেব কিন্তু যাদের সবক মোটেও আদায় হয় নাই তারা তারা না এক নম্বর সবকে যারা ছিলাম তারা দাঁড়িয়ে দুই নম্বর সবক নেব তারা যে সেখানে আসবেন দাঁড়িয়ে যান ভাড়া জানা যাদের আছে তারা সবক বদলাবে না কানাভারা জামা কায়ুম প্রফেসরের মতো কানাভারা জামা যাদের আছে তারা সবক বদলাবেন না পীরের রঙে রঙিন হইতে হবে আমি দুইশো বার লাহ চারশো বার ইল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ভিতরে আদায় করিয়ে নেবেন এই কিতাবে তাসির আছে তাসির দেখে নেবেন বসে বসে দুই নম্বরের সবকে যারা এক বছর ছিলাম দুই নম্বর সবকে যারা এক বছর ছিলাম তারা দাঁড়িয়ে যায় যে যেখানে আছি দাঁড়ায় বরকত দেওয়ার মালিক তুমি দুই নম্বর সহক এবং এক নম্বর সহক কিছু কিছু আদায় করবেন এরপরে তিন নম্বর সবক দেবেন মৃত্যুর বিছানায় শুনবেন বিছানায় শুয়ে নিঃশ্বাস বন্ধ করিয়া সফকাদার করবেন একুশ দম কিতাবে নিয়ম লেখা আছে কিতাব দেখিয়ে নেবেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কিতাব দেখে নেবেন আমি সংক্ষেপে বলছি শ্বাস টানতে ছাড়তি নিঃশ্বাসের খেয়ালে খেয়ালে জোরে জোরে না জোরে জোরে করলে মস্তিষ্কের বিকৃতি ঘটবে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি এখন জোরে জোরে করতেছি Ah! you. সময় আলাম ইয়া আলাম মোরা করার সময় আলাম তো আলাম হাজিরের সিগা হাজিরের সিগা আল্লাহ তারা বলতেছেন বান্দা তুমি কি দেখো না আমি তোমার দিকে তাকাইয়া আছি বসে বসে সবক না বসে বসে সবক না ফাইনামা তুয়াল তোমার চেহারা তুমি যেদিকে ফিরাও সেদিকেই আমি আল্লাহর কুদরত চেহারা তোমার মুখ তুমি যেদিকে ফিরাও সেদিকেই আমার কুদরতি মুখ বসে এই বয়াতমায় দুই নম্বর সবকে দ্বারা এক বছর ছিলাম তারা তারাই বসেই না আনা মা কুমাইনা মা কুন্তুম তেলাওয়াতের সময় অন্ত বসে এরপরের হল নূরে মনে করেন আমি নূরের সমুদ্রের মধ্যে বসে আছি কেবলামুখী হইয়া সার্জন হইয়া বসবেন বাম হাঁটুর সাথে মুখ মিশাবে এরপরে আস্তে আস্তে মাথা খাড়া করবেন আর মনে করবেন আমি সিনার মধ্যে নূর ভর্তি করে নিতেছি এইভাবে ডান দিকে নিঃশ্বাস করবেন আবার করবেন আবার ফেলবেন এইভাবে কমপক্ষে একুশ দম বসে সেইখানে যারা এক বছর ছিলেন তারা শেষ পঞ্চম এইটাই তো আখিতে জমিয়েছি তোমার রূপ জবানে জিকির রয়েছে লেগে আমার হৃদয় তোমারই ঠিকানা যাইতে তুমি পারো কি ভেগে অফি আনফুসিকুম আপালা তুবু সিরু এই সবক মশাদার সবক মাইকে বাতানো হবে না এর উপরে সবক মাসিক ইস্তেমা নেশানিয়াতে কাপে হজরতির সাথে সাক্ষাতে নেবে তারা মাদুর দুর্বল বাড়িতে আমার কাছে পরামর্শ চাইলে ও হজরতির সাথে পরামর্শ করে বসো বসো Evvela boy. দীর্ঘ তিনটা দিন আমি আপনাদের হক হুকুক আদায় করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু পারি নাই পুরোপুরি আদায় করতে পারি নাই এটা আমার অক্ষমতা মুসাফার জন্য ছয়বার সুযোগ দিছি তারপরও অনেক লোক আছেন মুসাফা করতে পারেন নাই এটাও আমার অক্ষমতা সকলের জন্য দোয়া করছি আর মুসাফা করতে আসবেন না গাড়িগুলো প্রশাসনিক জিম্মাদার যারা আছেন পুলিশ ভাইরা আপনারা আমাদের গাড়িগুলি ঠিকমতো পার করিয়া দিবেন এটা আমার অনুরোধ গাড়ির ড্রাইভারদেরকে বলতেছি কেউ কাউকে ওভারটেক করবেন না ধীর স্থির ভাবে গাড়ি চালাবেন স্লোগান দেবেন না জিকির করবেন আগামী মাহফিলের তারিখ আঠারো উনিশ বিশে ফেব্রুয়ারি দুই হাজার ষোলো বই পুস্তক নেবেন এই সবকের বই অজিফার বই অন্য অন্য বই পুস্তক নেবেন ধীর স্থির ভাবে যাবেন তাড়াহুড়া করবেন না কারো কোনো কিছু যদি বাইচে যায় বডিং এ জমা দিয়ে যাবেন ছেলে পেলে দুষ্ট ছেলে পেলে কুড়িয়ে কাড়িয়ে যাতে নিয়ে না যায় বদনা এটা সেটা আখিরি মনাজাত হওয়ার আগে না হওয়ার পর মাহফিলের খরচ বাবদ যদি কেউ কিছু দিতে চান স্টেজে ফেলে যাবেন কর্তৃপক্ষ গুছাইয়া নিবে আমার হাতে দেওয়া লাগবে না এত বিরাট খরচ দেখতেছেন তো বিরাট খরচ এত বড় প্যান্ডেল করতে খরচ তো কম না আপনাদের পথ খরচ রাখিয়া যা আছে এখানে জমা দিয়ে যাবেন মাহফিলের খরচ বাবদ এখন না মোনাজাতের পর স্টেজে জমা দিয়ে যায় কোন সাথীকে কেউ ফেলে যাবেন না খবরদার যত কষ্টই হোক কোন সাথীকে ফেলে যাবেন না এখনকার জন্য এটা আখিরি মোনাজাত কারো জন্য হইতে পারে এইটা জীবনের জন্য আখিরি যাক আমার এলাকাবাসীর জন্য দোয়া করবেন এলাকাবাসী আপনাদের খুব সহযোগিতা করছে তাদের অনেক ক্ষতি হয়েছে আপনারা তো চলিয়ে যাবেন এই পায়খানা পেশাবখানা এই গন্ধ মন্ধ এগুলি এলাকাবাসীরা ভোগ করবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলে গেছে যে আমার উন্মতেরা আমার আবার সিদ্দিকে খেয়াল রাখো আমিও বলছি উনিশশো সালে আমি আসছি এদের সাথেই আমার এখন মত এদের সাথেই জীবন এদের সাথেই মরণ এদের থেকে খেয়াল রাখবেন এই যে বাসগুলি দেখতে পাচ্ছেন প্যান্ডেলের সব এলাকাবাসীদের দান সাউথ এসে পঁচিশ মন সহযোগিতা করছে আগামীতে আমরা আস্তে আস্তে শর্টের ব্যবস্থা করব ইনশাআল্লাহ এই কাপড়ে পানি মানে না রোদ মানে না শর্টের ব্যবস্থা করব একসঙ্গে না পারি আস্তে আস্তে করব ইনশাল তবে সবাই সহযোগিতা করবেন আর একটা সর্বশেষ কথা এই পুকুরে পুকুরে ঘাট করতে অনেক টাকা লাগবে মালদার যারা আছে তারা একটু ফুললি কেয়ার নেবেন একটু খেয়াল করবেন আপনাদের অজু গোসলের সুবিধার জন্য এটা করা হইতেছে এটা করা হবে খেয়াল রাখবেন ব্যাস আলহামদুল একবার কুল আল্লাহ তিনবার দরুদ এগারো বার আস্তাকুল্লাহ এগারো বার পুরুষ সবাই وتدري اللهم عمير ربنا ظلمنا أنفسنا ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله এই দীর্ঘ সময় দীর্ঘ তিনটা দিন আমরা এখানে ছিলাম আমাদের সমস্ত বহু ত্রুটি তুমি মাফ করিয়ে দাও আল্লাহ এখানে যা কিছু করেছি তুমি কবুল করিয়ে দাও তোমার হাবিবের রথ আমাকে মদিনা শরীফে পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি কালাকালি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের মার করিয়ে দাও আল্লাহ প্রত্যেকের মার করিয়ে দাও আল্লাহ আমাদের শারীরিক আর্থিক মানসিক পারিবারিক তামাম পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ তামাম সিন এবং সারানের জন্য হৃদায়তের ফয়সলা করো তামাম জিন এবং জন্য হৃদায়তের ফয়সলা করো তাম চীন ইনসানের জন্য হৃদায়তের ফয়সলা করো আল্লাহ মুসলিম উম্মার শান্তি দান করো তাম মুসলিম উম্মার শান্তি দান করো তাম বিশ্বে শান্তি দান করো ও আল্লাহ ও খোদা যেই মুসলমানের প্রভাবে প্রতাপে তাম পৃথিবী থরথর করে কাঁপত আজকে সেই মুসলমানের মা বোনের স্তন কেটে কেটে ইউদিন আসারা ফুটবল খেলতেছে ও মুসলমানের খোদা ইহুদিন আসারাদের গর্বকে খর্ব করে দাও আজ মুসলমান দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে তাম বিশ্বের মুসলমানকে এক করে দাও তাম বিশ্বের মুসলমানকে এক করে দাও অনাবাদ মসজিদ মাদ্রাসাগুলিকে আবাদ করে দাও অনাবাদ মসজিদ মাদ্রাসাগুলিকে আবাদ করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান আয়ু ইয়া কয়ু দাও যেটা চাই তুমি দিলেই দাও মাওলা এই বাপের ইন্তজাম করতে গিয়ে ছাত্র শিক্ষকরা কত কষ্ট করছে খাইয়া না খাইয়া কর্মীদের খাওয়া নাই ঘুম নাই আমার কর্মীদের খাওয়া নাই ঘুম নাই আল্লাহ সকলকে কবুল করিয়া না এই মাহফিলের সহযোগিতা যারা করছে সকলকে কবুল করিয়া নাও আল্লাহ আল্লাহ এই মসজিদ মাদ্রাসায় তারা গান খেরাত করছে সকলকে কবুল করিয়া না আমি বড় অসুস্থ হয়ে পড়েছি আমার যোগ্য উত্তর শুনি তৈয়ার করে দাও আমার যোগ্য উত্তর শুনি তৈয়ার করে দাও আল্লাহ অযোগ্য রাখালের সকল গুরু মাগে খায় আমি অযোগ্য আমার মুরিদগুলি শয়তান মাগরি দিয়া খাওয়াইও না ওদেরকে জাহান নামে জ্বালাইও না আল্লাহ আমার আহাল পরিবারকে কবুল করো আমার সন্তান সন্ততিদেরকে কবুল করো আমার তাসলিমকে কবুল করো আল্লাহ উম্মে তাসলিমকে কবুল করো আমার হাতের লাঠি আমার ইফতেখারুদ্দিনকে কবুল করো তার মধ্যে যত রকমের কমতি আছে সব তুমি মিটাইয়া দাও রিস্তাদারদেরকে কবুল করো আমার আত্মীয় স্বজনকে কবুল করো আমার বংশধরকে কবুল করো আল্লাহ যে যে মুসিবতের মধ্যে আছে প্রত্যেকের মুসিবত দূর করিয়ে দাও এমন এমন রুগী আছে ডাক্তার কবিরাজ লাগাইয়া অথবা করতে পারে না আল্লাহ তাকে সুস্থ করে দাও আসমানি বালা করে দাও আল্লাহ আল্লাহ আল্লাহ আমার খাদেমদেরকে কবুল করো আমার খাদেমদেরকে কবুল করো খুলুসিয়াতের সাথে যারা আমার খেদমত করে আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ এমনও কিছু লোক আছে যারা নিজের যান মাল ইজ্জত আবরুর চাইতে আমার ইজ্জত আবরুকে বেশি প্রাধান্য দেয় তাদেরকে দিলাম দুপুরে চোখের পানি আর কিছুই দিতে পারলাম না তাদেরকে খুব খুব খুব